আজ নতুনের ডাক এসেছে আয়ের নবীনায় সমাজটাকে গড়ব মোরা আয়ের ছুটে আয় আয়ের ছুটে আয় আজ নতুনের ডাক এসেছে আয়ের নবীনায় সমাজটাকে গড়ব মোরা আয়ের ছুটে আয় আয়ের ছুটে আয় আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় পুরনোর জং ধরা কুসংস্কার জ্ঞানের আলোয় ঘুচিয়ে দেব সকল অন্ধকার পুরনোর জং ধরা কুসংস্কার জ্ঞানের সকল গ্লানির অবসানে আয় গিয়ে আয় সমাজটাকে গর্ব মোরা আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় আজ নতুনের ডাক এসেছে আয় রে নবীন আয় সমাজটাকে গড়ব মোরা আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় পাপার পঙ্কিলতা আছে যে থায় সত্য আর নেই দিয়ে ভরে দেব সে থায় আছে যে থাই সত্য আর নেই দিয়ে ভরে বসে থাই থাকিস না আর ঘরে বসে আয় গিয়ে আয় সমাজটাকে গড়ব মোরা আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় আজ নতুনের ডাক এসেছে আয় রে সমাজটাকে গড়ব মোরা আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় আজ নতুনের ডাক এসেছে আয় রে নবীন আয় সমাজটাকে গড়ব মোরা আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় আয় রে ছুটে আয় রে ছুটে শুনলেন মুজাহিদের প্রথম অডিও অ্যালবাম আলুর পরুর ক্যাসেটি তত্ত্বাবধানে কুদ্দুসুর রহমান ও শোয়েব হুসাইন কৃতজ্ঞতায় নুরুল ইসলাম বুলবুল আব্দুল জব্বার ইমাজুদ্দিন মন্ডল মাইনুল ইসলাম হিলাল উদ্দিন ফিরোজ খান নুন এবং শফিকুল ইসলাম মাসুদ ধারা বর্ণনায় ওয়ালি আহমদ রবিন ও সাইয়িদা জান্নাত তাহমিদা